গরিব মুসকিনদের জন্যে অক্ফ করে দেওয়া অক্ফ স্টেট বানাই দেওয়া এটা একটা মহৎ কাজ দিন ইসলামে এই ধরনের সুন্দর একটা বিধিবিধান একটা সামাজিক এবং গরিব দুঃখীর প্রতি এহসান করার একটা অত্যন্ত সুন্দর এক ব্যবস্থাপনা কাজেই একটা ঘর অক্ষ করে দিলাম বাড়ি বা বিল্ডিং বা জমিন এটার যা উৎপাদন হবে বা এখান থেকে যা প্রোডাকশন বা লাভ আসবে এটা বৈধ পন্থায় এটা যাদের জন্য এটা করা হবে কোনো গরিব স্কিনের জন্য ফকিরের জন্য বিধবার জন্য বা কোনো মাদ্রাসার জন্য বা মসজিদের জন্য যা নির্দিষ্ট করে দেওয়া হবে তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে তবে অবশ্যই বৈধ পন্থায় হতে হবে কোনো অবৈধ কোনো অন্যায় পন্থায় সেটা করা যাবে না আবু হরে রাজি আল্লাহ তাল আনহ থেকে বর্ণিত আল্লাহর নবী আলিসাল্লাম বলেছেন ইদা মাহাতাল ইনসান ইনকাত আনহু আমালু মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় জীবিত অবস্থায় যা করবে তাই তার সঙ্গে যাবে অন্য হাদিসে আছে মানুষ যখন মরে যায় তার সঙ্গে তিনটা জিনিস যায় আত্মীয় স্বজন যায় তার কিছু ধন সম্পদ যায় আর যায় তার আমল ফিরে আসে তার আত্মীয় স্বজন ফিরে আসে তার ধন সম্পদ থেকে যায় সাথে তার উপার্জিত আখেরাতের যে পাথেয় তাই আল্লাহ নবী আলিসাল্লাম বললেন মানুষ যখন মরে যায় দুনিয়া ছেড়ে যখন চলে যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটি ব্যতিরিকে তিন ধরনের আমল তার জারি থাকে মৃত্যুর পরেও তার কবরে এর স্বভাব পৌঁছতে থাকে আল্লাহ রবুল্লা আলমিন বান্দাকে কবরের আজাব জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেওয়ার জন্যে মরে গিয়েছে তারপরও তার আমলকে জারি রেখে তার নেকিকে বাড়িয়ে তাকে জান্নাতে নেওয়ার জন্যে মহান রব্বুল আলমিন কি সুন্দর এক চমৎকার আমাদের সুযোগ করে দিয়েছেন তবে এই মৃত্যুটা যদি কোনো কুফুরি অবস্থায় হয়ে যায় তোবা ছাড়া বা বড় মোনাফেকি অবস্থায় হয়ে যায় অথবা বড় সিরিক করে মরে যায় তোবা ছাড়া সেক্ষেত্রে কিন্তু সে যেহেতু ইমান হয়ে মারা যাবে কুফুরি অবস্থায় মারা যাবে শিরিক অবস্থায় মারা যাবে বড় মুনাফিক অবস্থায় মারা যাবে সেক্ষেত্রে কিন্তু তার আর ক্ষমার কোনো পথ থাকবে না তার কবরে আর কিছু পৌঁছবে না যদি বেদিন হয়ে নাস্তিক হয়ে কেউ মারা যায় কুফুরি এবং শিরক ওপর মারা যায় তার কবরে আর কিছুই পৌঁছবে না মমিন মুসলমান মারা গিয়েছে এক্ষেত্রে তার আমল জারি থাকবে তিন প্রকার আমল সাদাকাতিন জারিয়া প্রবাহমান সাদাকা কে এমন একটা দান করে গেছে স্থায়ী দান মরে গেছে কিন্তু ওইখান থেকে যারা উপকৃত হচ্ছে এর বদলা তার কবরে পৌঁছতেই থাকবে কেউ মাদ্রাসা বানিয়েছে যেখানে কোরআন ও সুন্নার সঠিক শিক্ষা হবে কেউ মসজিদ বানিয়েছে আল্লাহকে খুশি করার জন্যে যেখানে মানুষ নামাজ আদা করবে কেউ কোরআন দান করেছে কেউ হাদিসের কিতাব দান করেছে মানুষের দ্বারা উপকৃত হচ্ছে কোনো গরিব এতিমকে সে স্থায়ী কিছু একটা কেউ হয়তো গাভী কিনে দিয়েছে বা বাড়ি বানিয়ে দিয়েছে বা চালে টিন দিয়ে দিয়েছে মোট কথা স্থায়ী দান বা এমন কিছু জনকল্যাণ সমাজ সেবার জন্য করে গেছে যার দ্বারা মানুষ উপকৃত হয় বা অক্ষ করে দিয়েছে অক্ষ স্টেট যেখান থেকে যা উৎপাদন বা সেখান থেকে লাভ আসে এটা গরিব মিসকিন বা ইয়াতিম অনাথ এদের কাছে দান করা হয় তাহলে সেই চলমান সদকাটা তার কবরে পৌঁছতে থাকবে এটা একটা সুন্দর মানুষের মরার পরেও নিজের নেকি বাড়াবের এক বিরাট সুযোগ ও আমাদের পথ আল্লাহ রব্বুল আলমিন করে দিয়েছেন আও এলমিন ইউন্তাফাওবে অথবা এমন এলিম চর্চা করেছে জ্ঞান যার দ্বারা উপকৃত হওয়া যায় একটা মানুষকে দিন শিখাবের জন্য বই লিখেছে জাকাতের ওপরে হজের ওপরে সালাতের ওপরে তৌহিদের ওপরে বা এমন কোনো টেকনোলজি বা এমন কোনো বিজ্ঞানী থিওরি বা এমন কাজ যে কাজের মাধ্যমে মানুষ বৈধভাবে মানুষের কোনো অবৈধ হারাম জিনিস না এর দ্বারা মানুষ উপকৃত হতে পারে সেটা দুনিয়ার জ্ঞান হতে পারে সেটা দিনের জ্ঞান হতে পারে কারণ দিন ও দুনিয়ার উভয় কল্যাণ নিয়ে উভয় ভালো নিয়ে হলো ইসলাম কাজী সেটা মেডিকেল সায়েন্স হতে পারে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হতে পারে সেটা ইসলামী রাজনীতির ক্ষেত্রে হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে হতে পারে যে কোনো ধরনের জ্ঞান মরে গিয়েছেন মৃত্যু ব্যক্তি কিন্তু যারা জীবিত আছে তারা উপকৃত হচ্ছে এমন জ্ঞান চর্চা করে গেলে তার যত মানুষ এ দ্বারা উপকৃত হবে হাফেজ বানিয়ে গেছে আলেম বানিয়ে গেছে কারি বানিয়ে গেছে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে গেছে যার দ্বারা মুসলিম সমাজ উপকৃত হচ্ছে এই ধরনের ইলিম চর্চা বা কোনো কিতাব লিখে গেছেন তাহলে সেই ব্যক্তির কবরে শুয়ে থেকে তার স্বভাব তিনি পেতে থাকবেন তবে কেউ যদি এর উল্টোটা করে এমন কিছু লিখে গেলেন মৃত্যু ব্যক্তি যার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন কিছু থিওরি বা এমন কিছু আবিষ্কার করে গেলেন যার দ্বারা অশ্লীল অশ্লীলতা বেহাপনা নোংরাপনা প্রকাশ পাচ্ছে মানুষের ঘরে ঘরে পৌঁছছে এমন কিছু খারাপ করে গেল এমন কিছু জ্ঞান চর্চা করে গেল যার মাধ্যমে মানুষ বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে এর পাপও কবরে পচবে একথাও মনে রাখতে হবে আউ ওয়ালাদিন সালেহিন ইয়েদ ওলা অথবা নেক সন্তান রেখে গেল ছেলে হোক আর মেয়ে হোক সে তার বাবা বা মার জন্য দোয়া করবে নেক সন্তান আজ আমরা সন্তানকে অনেক কিছু শেখাতে চাই ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাতে চাই বড় অর্থনীতিবিদ সমাজবিদ সমরবিদ বা রাজনীতিবিদ বানাতে চাই বা বড় বিজনেসম্যান বানাতে চাই কিন্তু ওই সন্তানটি যখন বাবা মারা যায় তার দ্বারা বাবার জানাজা আদায় করার মতো তার সেই যোগ্যতা থাকে না বাবা মরে গিয়েছে বাবার জন্য হাত উঠিয়ে দোয়া করবে যে কথা আল্লাহ নবী বললেন সৎ সন্তান বাবার জন্য হাত উঠিয়ে দোয়া করবে বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করবে কিন্তু সন্তান দোয়া করতে পারে না সে শিক্ষা তাকে দেওয়া হয় নাই তাই তখন সে আশ্রয় নাই ভাড়াটিয়া একদল কোরআন খতম দেওয়ার জন্যে কুলখানি করার জন্যে খানি করার জন্যে এই ভাড়াটি লোক দিয়ে করলে সেটা তো পৌঁছবে না আল্লাহ নয়তো বললেন নেক সন্তান আমরা তো নেক মাওলানা সাহ বা আলেম সাহ বা কোনো ওস্তাদ সাহকে বলা হয় নাই তাহলে নিজের সন্তান দোয়া করলে সেটা কবরে পৌঁছবে এবং হাদিসা আছে মৃত্যু ব্যক্তির যখন কবরের আজাব মাফ হবে বা তার মর্যাদা উঁচু হবে বাড়িয়ে দেওয়া হবে উপরে তখন বলবে কি করে হলো তখন ফেসরা বলবে তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে আল্লাহ আকবর এই সুযোগ যারা হারিয়েছে জীবনে যারা সৎ সন্তান না রেখে অসৎ সন্তান দুনিয়ায় রেখে বিদায় হয়েছে আর এরা ওই ভাড়াটিয়া লোক নিয়েছে তার রুহের মাগ ফেরাতের জন্যে যেটা কোরআন সন্ধ্যা সম্মত না বেদাতি কোনো একটা পন্থা অবলম্বন করে অর্থ নষ্ট করেছে ওই ব্যক্তির কবরে তো কিছুই পৌঁছবে না এই আমাদেরকে সৎ সন্তান বানাবের জন্যে আমাদেরকে আগ্রহ থাকতে হবে আপনি ডাক্তার বানান আপনি ইঞ্জিনিয়ার বানান আপনার যে যে বিষয়ে আপনি আপনার সন্তানকে বানাতে চান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষিত বানান পণ্ডিত বানান তবে তার সঙ্গে তাকে মুসলিম বানান তাকে সৎ বানান আর সৎ তো তখনই হবে নেক্সট সন্তান তখনই হবে যখন সন্তান কোরআন এবং সন্ন্যার আলোকে জীবন জানতে পারবে বুঝতে পারবে গড়তে পারবে এই জন্য প্রতিটি বাবা মার প্রতি ফরজ তার সন্তানকে সঠিকভাবে প্রতিপালন করা তাকে কোরআনের শিক্ষা দেওয়া হাদিসের শিক্ষা দেওয়া এই ধরনের যে প্রোগ্রামে স্যাটেলাইটে চ্যানেলে কোরআন সুন্দর আলোচনা হয় এই ধরনের আলোচনা শোনার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা তাদেরকে শিক্ষার জন্যে প্রেরণা যোগানো এই জন্যে আমরা আপনাদের কাছে সম্মানিত দর্শক শ্রোতা আহ্বান জানাবো এই যে সুন্দর একটি চমৎকার হাদিস আমরা পেয়ে গেলাম যে মরে যাওয়ার পরে আপনার কবরে কি পৌঁছবে তাহলে আপনার করে যাওয়া আপনার পরিশ্রমের ফল কবরে পৌঁছে গেলেও আপনি পেতে থাকবেন বাকি অন্যদের পরিশ্রমের ফল আপনি কি কি পাবেন আর কি কি পাবেন না সেটা এটি পূর্বে আমরা এক পর্বে আলোচনা করেছি কোন কোন কাজ করলে কবরে পৌঁছে আর কোনটা করলে পৌঁছে না কারণ কোরআন সুন্না ভিত্তিক করলে তা পৌঁছবে এর পরিপন্থী যখন করবে সেটা কিন্তু পৌঁছবে না আমাদেরকে মনে রাখতে হবে এই মুসলিম শরীফের এই সই হাদিসটার আমল আমরা যদি আজ করতে পারি সমাজ আমাদের অত্যন্ত চমৎকার ও সুন্দর হবে সৎকা জারের মাধ্যমে গরিব মুসকিনের অভাব দূর হবে মানুষ উপকৃত হবে এইভাবে সৎ সন্তান যার হবে মানুষ যখন সৎ তৈরি হবে নেক তৈরি হবে সমাজ থেকে সমস্ত অবিচার অনাচার দুরাচার এবং যত জঘন্য অশ্লীলতা দূর হয়ে যাবে প্রতিটি বাবা মা যদি তার সন্তানকে সৎ বানাবের চেষ্টা করেন তাহলে সমাজ এমনই সুন্দর হয়ে যাবে এই হাদিসটির বাস্তবতা আজ আমাদের অত্যন্ত জরুরি এ ব্যাপারে আমরা বড় তাগিদ প্রদান করব ইনশা আল্লাহ একটি বিরতির পরে আবারও আমরা ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ যে যেখানে আছেন দূরে আর কাছে ভাই বোন সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি Marriage or divorce?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 গনিমতের মাল থেকে ফাতান ফিহা ওমার ফারুক রাজি আল্লাহ তালা আনহো আল্লাহ নবীর কাছে এসে এ ব্যাপারে পরামর্শ করলেন কি করা যেতে পারে রসুল আল্লাহ বললেন হে আল্লাহ রসুল এমনি আসাবতু আরদান বে খাইবার খাইবারে একটা আমি জমি পেয়েছি যা এত উত্তম এবং আমার নিকটে পছন্দনীয় যে এর চাইতে উত্তম কোনো সম্পদ আমার কাছে হতে পারে না অত্যন্ত মূল্যবান এবং আমার পছন্দনীয় কলা ইন এটা হাবাস্তা আসলাহা ও তাসাদ্দাক্তা বিহা আল্লাহ নবী আলাইসালাম পরামর্শ দিলেন তুমি যদি চাও তাহলে তুমি এই জমিনের আসলটা মালিক তোমারই থেকে যাবে অথাসদাক্তা এর থেকে যা আসবে প্রোডাকশন সেটা ফল থেকে হোক বা ফসল থেকে হোক সেটা তুমি দান করে দিবে অক্ষ করে দিতে পারো মূল তা তোমার থেকে যাবে এর থেকে যা আসবে সেটা তুমি দান খয়রাত করে দিতে পারো কালা ফাতাসাদ্দাকা বিহা ওমর রাজি আল্লাহ তালান বলেন ওমার ফারুকের ছেলে উমার ফারুক রাজাল্লাহ তাল এই জমিটাকে সদকা করে দিলেন অর্থাৎ ওয়াকফ করে দিলেন আন্নাহুল্লাহবা আসলাহা শর্ত লাগালেন যে এর আসল জমিন বিক্রি করা যাবে না কেউ ওয়ারিসও হবে না ওমার ফারুকের যে ছেলেমেয়েরা আছে সেটা ওয়ারিসও কেউ হবে না ওয়ালা হাব এটাকে দানও করা যাবে না কেউ দান করে দিবে এখান থেকে বা কেউ ওয়ারিস হয়ে যাবে বা এটাকে বিক্রি করবে তা চলবে না তাহলে এগুলি শর্ত অক্ষ যখন হয়ে যাবে এই অক্ষ স্টেট কেউ বিক্রি করতে পারবে না কেউ মালিক হতে পারবে না এটা কেউ কাউকে দানও করতে পারবে না ফতাসাদা বিহা ফিল ফোকারা উমার ফারুক ফকির মিসকিনদের জন্য এটা অক্ষ করে দিলেন সদকা করে দিলেন অফিল কুরবা এবং আত্মীয় স্বজনের জন্য আত্মীয় স্বজনের মধ্যে যারা প্রিয়জন যাদের রয়েছে তাদের জন্য অফিল রিকাব এবং গোলাম আজাদ করার জন্য অফিস সামিল্লা এবং আল্লাহর রাহে জেহাদের জন্য অবরিস সামিল এবং দ্বারা সামিল বলা হয় সফরে বের হয়েছে পথে মধ্যে তার টাকা পয়সা শেষ হয়ে গেছে বাড়ি পর্যন্ত পৌঁছার মতো অর্থকরি তার কাছে নেই এই মুহূর্তে এখান থেকে অক্ষ ফান্ড থেকে বা জাকাত ফান্ড থেকে তাকে দেওয়া যায় ওয়াজাই এবং যারা মেহমান হয়ে যাবে তাদের জন্য লা আলামান ওয়ালিয়াহা যে এটার মালিকানা এটা দায় দায়িত্ব গ্রহণ করবে সে যদি ভালোভাবে কোনো ভালো নিয়মে কোনো তস্রুপাত না করে সঠিক নিয়মে যদি এখান থেকে কিছু খায় তাহলে তার জন্য সেটা জায়েজ গুনা হবে না কয়ুতিয়ামুসাদিকান গাইরা মোতা মাউলিন মা শর্ত করলেন যে যদি তার সাদিক তার বন্ধু বান্ধব আসে সেটাও যদি তাকে খাওয়ায় জায়েজ সেটা চলবে গাইরা মোতা মাউলিন মা আলান নিজে মাল বাড়াবের জন্য না মোত্তফাকুন আলাই হাদিসটি বুখারি মুসলিমের এবং মুসলিমের শব্দ তো এই হালিস থেকে আমরা যেটা জানতে পারলাম ওয়াকফ যদি কেউ করে দেয় মূলটা রেখে দিয়ে এর থেকে যা ফায়দা আসবে সেটা গরিব মিসকিন সেটা যার যার জন্য সে শর্ত করে দিবে তারাই পাবে এটা কেউ মূল মালিক এটা কেউ আর থাকবে না কাজেই এটা যে দায়িত্ব পালন করবে তার ক্ষেত্রে যদি লেখা থাকে তার প্রিয়জনে বা তার বন্ধু আসলো তাকে তবে এখান থেকে কিছু নিয়ে নিজের মাল বাড়াবে পুঁজি বাড়াবে এটা কিন্তু নিষিদ্ধ করে দিয়েছিল উমার ফারুক অফিরেওয়াই আলীল বুখারি বুখারির অন্য বর্ণায় রয়েছে আসলটাকে তিনি তার সদকা করে দিলেন অর্থাৎ এটাকে অক্ষ করে দিলেন লা ইউবা ওয়ালা ইউহাব এটা বিক্রিও করা যাবে না আর এটাকে কাউকে দানও করা যাবে না ওলা কিন উনফাক সামরো তার যে ফল আসবে এই ফলটাকে খরচ করা হবে ওয়ান আবি হুরে রাদিয়াল্লাহু তাআলা আন قال بعث رسول الله صلى الله عليه وسلم عمر على الصدقة الحديث وفيه فأما خالد فقد احتبس أدراءه وأتده ফি সাবিল্লা মোত্তাফাকুন আলাই আবহরা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাম ওমার রাজিয়ালকে সৎকার দায়িত্বে পাঠিয়েছিলেন কালেকশন করার জন্যে আল হাদিস এই হাদিসে রয়েছে খালিদুন ফাকাদ ইহতাবাসা খালিদ উবন আলী রাজি আল্লাহ আনহু তার যে আদরা যে দেরাগুলি ছিল এগুলিকে তিনি রেখে দিয়েছিলেন ফি সাবিল্লাতে এটাকে কাজ করার জন্য তিনি মালিক কিন্তু সেগুলি সাবিল্লাহ আল্লাহর রাহে ব্যবহার করার জন্যে উপকৃত হওয়ার জন্য তিনি কি করেছিলেন অক্ষ করে দিয়েছিলেন তাহলে এইভাবে যে কোনো জিনিস সেটা জমিন হতে পারে সেটা ঘোড়া হতে পারে কোনো সেটা যুদ্ধবর্ম হতে পারে কোনো হাতিয়ার হতে পারে সেটাকে অক্ষ করে দেওয়া যেতে পারে এ হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম বর্ণনা করেছেন তাহলে এই সমস্ত হাদিসের দ্বারা আমাদের কাছে প্রমাণিত হয়ে গেল যে অক্ষ করা এটা একটা সুন্দর কাজ ভালো কাজ গরিব মিসকিনের সহযোগিতার জন্যে এই ধরনের পথ করে দেওয়া যাদের অধিক আল্লাহ দিয়েছেন ছেলে মেয়ে তো চলার মতো ভালো মতো চলার মতো তাদের হয়তো প্রত্যেকের একটা করে বাড়ি দেওয়া হলো অতিরিক্ত আরও বাড়ি রয়েছে একটা বাড়ি অক্ষ করে দেন গরিব মিসকিনের জন্যে এটি মনাতের জন্যে এই যে একটা সুন্দর সিস্টেম আমাদের শরীয়তে রয়েছে এটা আমাদের এই সুযোগ গ্রহণ করা দরকার জীবিত অবস্থায় মরে গেলে তো ছেলে মেয়েরা আপনার জন্য আর কিছু রাখবে বলে ওই তো মাঝে মধ্যে বছরে আপনার ওই আলেমদেরকে কালী সাহেবদেরকে ডেকে নিয়ে এসে কোরআন খানি করে নেবে আর কিছু খাওয়া দাওয়া করাই দেবে এটা তো কবরে পৌঁছবে না কারণ এটা শরীর সম্মত পদ্ধতি নয় কাজে আপনি আপনার সন্তানকে সেই নিয়ম শিখিয়ে দিতে পারেন সেটা তো এক কথা আর দ্বিতীয়ত হলো আপনি নিজেই আপনারটা করে যাবেন এটাই তো হলো আপনার উচিত ছেলে মেয়েদেরকে দেন ভুলে যাবেন না আপনার আত্মীয় স্বজনের মধ্যে গরিব মিসকিন থাকলে আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে গরিব মিসকিন থাকলে গরিব অনাথ থাকলে একটা অক্ষ যদি করে দেন এর সব কোমরে পসতেই থাকবে আপনি শুয়ে শুয়ে আপনার নেকি বাড়তে থাকবে আর কেমতের দিন পার হওয়ার জন্যে আপনার এক বিরাট সুযোগ হয়ে যাবে আল্লাহ রব্বুল্লা আলমিন এই ধরনের জনকল্যাণমূলক কাজ আমাদেরকে করার জন্য তৌফিক দান করেন এই ধরনের কাজে আমাদের এগিয়ে আসা উচিত এবার আমরা অন্য আরেকটি অধ্যায় যাব আঠারো নম্বর অধ্যায় বাবুল হিবা ওয়াল ওমরা ওয়ার রোকবা হেবা মানে দান করে দেওয়া কোনো এওয়াজ ছাড়া কোনো বিনিময় ছাড়া কাউকে কিছু দিয়ে দেওয়া আল ওমরা হলো কেউ যদি কাউকে কোনো জিনিস দিয়ে দেয় যে তোমার জীবদ্দশা পর্যন্ত তুমি এটা ব্যবহার করবে আর তুমি মরে গেলেই সেটা শেষ হয়ে যাবে এমনটা যদি কেউ করে তাহলে জায়েজ রয়েছে যে তুমি তোমার জীবিত যতদিন থাকবে তুমি এটাকে ব্যবহার করবে জাহিরাতের যুগে ধরনের কাজ ছিল যে তুমি এই জিনিসটা গাভীটা বা ঘরটা বা বাড়িটা বা কোনো জিনিস উপকৃত হওয়ার জন্য ব্যবহার করার জন্য দিলাম যতদিন তুমি বাঁচবে মরে গেলে এটা আবার রিটার্ন আসবে আমার কাছে বা রোকবা রোকবা হলো মোরাকবা থেকে একে অপরের প্রতীক্ষা করা পর্যবেক্ষণ করা এই ধরনের বলে যে এটা তোমাকে আমি এই ঘরটা দান করলাম আমি যদি আগে মরে যাই তাহলে তোমার হবে আর তুমি যদি মরে যাও তাহলে আমারটা আমার কাছে ফেরত আসবে এটা বলে রোকবা এই ধরনের কাজ জাইলের যুগে হতো এই ধরনের রোকবা মানে মোরাকাবা পর্যবেক্ষণ করা একে অপরের মৃত্যু প্রতীক্ষা করে কে কখন আগে মারা যাবে তো এই ধরনের কাজ কতটুক জায়েজ কতটুক জায়েজ না এর বিধান কি এ নিয়ে আমাদের আঠারো নম্বর অধ্যায় শুরু হতে যাচ্ছে তাহলে হেবা দান করা একজনকে কোনো বিনিময় ছাড়া একজন মানুষ একজন গরিবকে বা আত্মীয় স্বজনকে বা যে কাউকে একটা কিছু দান করে দিল হেবা কোনো এর বিনিময় ছাড়া বা ওমরা যে তুমি যতদিন কাউকে কোনো একটা জিনিস গরু বা ছাগল বা ঘর দিল তুমি যতদিন বাঁচবে ততদিন এটা তুমি ব্যবহার করবে যেদিন তুমি মারা যাবে এটা রিটার্ন আসবে আমার কাছে এভাবে রোক বা কোনো কিছু দান করলো বা ব্যবহার করার জন্য অনুমতি দিল এবং বলল যে আমি যদি আগে মরে যাই তাহলে তুমি এটার মালিক হয়ে যাবে আর তুমি যদি মরে যাও তাহলে আমার কাছে এটা আবার ফেরত আসবে এই ধরনের কাজ করা ঠিক কিনা এ ব্যাপারে আমরা আলোচনা এবার করব ওয়ারিন্দমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না আবা আতা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال إني نحلت ابني هذا غلاما كان لي فقال رسول الله صلى الله عليه وسلم أكل ولدك نحلته مثل هذا فقال لا فقال رسول الله صلى الله عليه وسلم فارجعه وفي لفظ فانطلق إلى إلى النبي صلى الله عليه وسلم ليشهده على صدقتي فقال أفعلت هذا بولدك كلهم قال لا قال اتقوا الله وعدلوا بين أولادكم فرجع بي فرد تلك الصدقة متفق عليه নোমান উদ বাসিরের দীর্ঘ হাদিস তিনি বর্ণনা করেন যে তার বাবা তাকে নিয়ে আল্লাহ নবীর কাছে হাজির হলেন ফকালাই নাহাল তু ইবনি হাদা গোলাম খান আলী বললেন আমার একটা গোলাম ছিল দাস ছিল এই দাসটা আমি আমার ছেলেকে দিয়ে দিলাম আমি তাকে এটা দান করে দিলাম ফকাল রাসুল্লাহ সাল্লাম আল্লাহ বলে আকুল্লা ওয়ালাদিকা নাহাল তাহুম হাজা তোমার কি আরো ছেলে মেয়ে আছে বলে হ্যাঁ তো সবাইকে কি এই ধরনের একটা করে গোলাম দিয়েছ দাস দিয়েছ ফকাল আল্লাহ নমান রাজিয়াল্লাহর বাবা বললেন সবাকে তো এরকম দিই নাই শুধু এই বাচ্চার জন্য আমি নির্দিষ্ট করেছি এটাকে ফেরত নাও এক সন্তানকে দিবে আর বাকিদের দিবে না এটা জুলুম এই ধরনের হেবা করা দান করা জায়েজ নেই দিতে হলে সবাকেই সমপরিমাণ দিতে হবে আলা অন্য শব্দে আছে যে আমার বাবা আমাকে নিয়ে আল্লাহ রসুলের কাছে গেলেন যাতে করে আমাকে যেটা দান করেছেন হেবা করেছেন এর উপর রাসুলকে সাক্ষী রাখার জন্যে আসলে ছিল কি তার দুই মা ছিল তার মা নোমানের মা তার বাবাকে বাধ্য করেছিল যে আমার সন্তানের জন্য আলাদা কিছু দিতে হবে এবং এ ব্যাপারে আল্লাহর নবীকে সাক্ষী রাখতে হবে তাই বাবা বাসির নিয়ে গেছিলেন আল্লাহ নবী বললেন আফাল তাহা দাবি ওয়ালাদিকা কুল্লিহিম তোমার সব ছেলেদের জন্য এমনটা করেছো আমার বাবা বললেন লা করি নাই আল্লাহ ইত্তাকুল্লাহ ভয় করো আল্লাহকে এ ধরনের অন্যায় জুলুম করবে না দানের ক্ষেত্রে তোমরা তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ করবে দেওয়ার ব্যাপারে নেওয়ার ব্যাপারে ফারাজা আবি ফারাদ্দা তিলকা সদকা বাবা ফিরে এসে তার সেই সদকাটা ফেরত নিয়ে নিলেন আমার থেকে ওটা নাম থেকে কেটে দিলেন এটা বোখারি মুসলিমের হাদিস ও আখির আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহ জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সুরা ইখলাস হল ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইখলাস হলো লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার কল আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খণ্ডে কিতাবুল ফাজাইলে কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নাম্বার পাঁচশো তেত্রিশ নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন সুরা ইখলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হল আসামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ পলাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালামে কুল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই ক্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বাংলা মানবতার সমাধান